বন্ধু যদিও আমার গলে আসলে ফাঁসি বন্ধু যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি যদিও আমার গলে আসলে ফাঁসি যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি লক্ষ কিতাব লক্ষ হাদিস নবীর কথা আমারই বুকের ভেতর কোরআন গাথা লক্ষ কিতাব লক্ষ হাদিস নবীর কথা আমারই বুকের ভেতর কোরআন গাথা আমারই শিরাই শিরাই সেই মার রক্ত মাখা আমারই শিরাই শিরাই সেই কালমার রক্ত মাখা মরেতে রাজি আমি মুখে শাহাদাতের হাসি মরেতে রাজি আমি মুখে শাহাদাতের হাসি যদিও আমার গলে আসলে ফাঁসি যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি জীবনটা বিলিয়ে দেব নবীর পথে সত্য কথা বলবো আমি গুলির মুখে জীবনটা বিলিয়ে দেব নবীর পথে সত্য কথা বলবো আমি গুলির মুখে মরণের ভয়ে আমি সুস্থ বলা নাহি চাড়ি মরণের ভয়ে আমি সুস্থ বলা নাহি চাড়ি জীবনের মায়া ছেড়ে সত্য বলা মনের খুশি জীবনের মায়া ছেড়ে সত্য বলা মনের খুশি যদিও আমার গলে আসলে ফাঁসি যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি কোরআনী শাসন যদি থাকতো দেশে নিপীড়ন বন্ধ হতো বাস্ত সবাই শান্তি সুখে কোরআন শাসন যদি থাকতো দেশে নিপীড়ন বন্ধ হতো বাস্ত সবাই শান্তি সুখে আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী আসল কথা যদি বলি তখন হব মৌলবাদী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো কোরআনকে ভালোবাসি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো কোরআনেকে ভালোবাসি যদিও আমার গলে আসলে ফাঁসি যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি বন্ধু যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি This track is downloaded from BeatioLove24.com.